গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে ওই অক্সিজেনের ব্যাপারে হ্যাঁ। আমি মোটামুটি সব জায়গায় কন্ট্যাক্ট করছি বুঝছেন হ্যাঁ। এবং সবাই মাসাল্লাহ ইয়ে আছে এখন যেটা বিষয় হচ্ছে যে ওই আমাকে যে একটা ইয়ে দেওয়ার কথা ছিল এ ও আচ্ছা আচ্ছা আর সে করে আরেকটা ইয়ে আছে না এই একটা কবিতা যে S M M J U আর হ্যাঁ কথা বলতে তারা ভালো যে এখানে তো বুঝছেন ও আচ্ছা আচ্ছা হ্যাঁ, হ্যাঁ। তো বলতেছিলাম যদি কোনো সমস্যা না হয় তাহলে ইয়ে, এখান থেকে বললে আমি এখান থেকে রেকর্ড করে নিতাম যদি বলতে পারতেন আর কি না না না এটা ওই যেভাবে বলছে কোটা কোর্টে মানে যাবো মনে কয়েকদিন আগে পরে আমার বোধহয় করে দেওয়া হবে অথবা আপনার এখানে আসলে হ্যাঁ। দেওয়া যাবে ইনশাল্লাহ হ্যাঁ। এটা একটু আস্তে আস্তে অসুবিধা নেই ভালো হবে ইনশাল্লাহ ওকে তাহলে আনুমানিক কদিন পর হবে সে হ্যাঁ কদিন পরে আপনার কোর্ট আছে হ্যালো জি জি বলেন বলেন আচ্ছা ওই ঔষধপত্রের ব্যাপার তো একটা মেসেজ গেছে না জি জি জি গেছে আচ্ছা ওর সাথে আপনি একটু কাজ একটা কিতাবের দরকার খুব বেশি এমার্জেন্সি একটা কিতাব আছে একটু নাম লিখে কাগজ কাগজ আছে বলেন দেখি আল মুজাম আল মুফাহরাস লে আলফাজিল কোরআন এটা চকবাজারে পাওয়া যাবে চকবাজারে না পাওয়া গেলে বাংলা বাজারে পাওয়া যাবে এটা জরুরি খুবই ইমার্জেন্সি দরকার কিতাবটা খুবই সমস্যা নেই আপনার কথা রেকর্ড হচ্ছে সমস্যা নেই বলেন আচ্ছা কিতাবটা নাম হচ্ছে আল মুজাম আল মুফাহরাস লে আলফাজিল কোরআন আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা তো এটা আপনার খুব জরুরি দরকার আর আচ্ছা, আপনি যদি পারেন তাহলে কুল্লিয়াতে একবাল কুল্লিয়াতে একবাল কবি একবালের কবিতার সমগ্র আর কি তার নাম হলো কুল্লিয়াতে একবাল আপনি তারপর যদি ভালো হয় একটা এস এম এস করে দিতে তাহলে ভালো হয় ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে আর কিছু বাস এগুলোই আর অন্যগুলো তো পেয়ে গেছেন যেগুলো جی جی جی انشاءاللہ ٹھیک ہے ہاں۔